أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين সুরা আন্নাহাল একটা আয়াত তিলাওয়াত করেছি বড় দামি কিছু কথা এই আয়াত আসছে আমাদের সকলেরই একটা টার্গেট সফলতা প্রত্যেকে একদম প্রত্যেকে নিজের কাজগুলো এভাবেই করছি এই জন্যই করি কিভাবে সফল হব অনেক চেষ্টা তদ্বির অনেক কষ্ট জীবন শেষ করে করে আবার আমাদের সাথে এসে কথা বলে এত চেষ্টা করতেছি সফলতা আসছে না কামিয়াবি আসছে না কষ্ট যাচ্ছে না অশান্তি যাচ্ছে না আসলে আমাদের প্রকৃত শান্তি আর সফলতা কোথায় ওই জায়গায় না খুঁজে সারাদিন অন্য জায়গায় খুঁজলে সফলতা কোথেকে আসবে আমি যাব চট্টগ্রাম আমি রংপুরের গাড়িতে উঠে ওই গাবতলি একবার আফসুস করব হায় আমি তো চিটাং যেতে পারছি না আবার ওই সাবার যায় একবার আফসুস করবো আবার ওই কালিয়াকুর গিয়ে একবার আফসোস আর টাঙ্গাইল গিয়ে একবার আফসোস সিরাজগঞ্জ বগুড়া শেরপুর একবার আফসোস করতে করতে রংপুর যায়া হুজুরের কাছে দেখা করব মাওলানা সাহেবের সাথে ইমাম সাহেবের সাথে হুজুর এত কষ্ট করলাম ঢাকা থেকে আসলাম চিটাং যেতে পারলাম আরে ভাই তুমি চিটাং যাবা তো চিটাংয়ের গাড়িতে ওঠো যাবা চিটাং তুমি উঠছো রংপুরের গাড়িতে তো তুমি চিটাং কেমনে যাবা হ্যাঁ ড্রাইভার যদি তোমার মতো পাগল হয় ও রংপুরের গাড়িটা যদি চিটাঙের দিকে ছাড়ে তাইলে ভিন্ন কথা না হয় চিটাং যেতে হলে তোমাকে চিটাঙের গাড়িতেই চড়তে হবে প্রক্রিয়া ভিন্ন হইতে পারে বিভিন্ন বাস চেঞ্জ হইতে পারে কিন্তু গাড়ি তো ওদিকে যেতে হবে আমাদের হালত আমাদের অবস্থাও তাই সফলতা চাই কিন্তু মালিক যেই রাস্তায় সফলতা রেখেছেন ওই রাস্তায় না ওঠে শয়তানের দেখানো পথে এবং আমাদের শত্রুদের দেখানো পথে ওঠে আমি সফলতা চাই আমাদের সফলতার রাস্তা ভিন্ন দুনিয়াতারদের সফলতার রাস্তা ভিন্ন মৌমিন যদি ওই রাস্তায় ওঠে সফলতা চায় জিন্দিগিতে সে সফল হবে না তার বিপদ শুধু বাড়বেই বাড়বে ওই গল্প আপনাদেরকে শোনাইছি চালাকের গল্প আগে অনেক আগে একবার শোনাইছিলাম কিছুদিন আগেও একবার শোনাইছি আবারও আজকে শোনাই বিষয়টা বুঝার জন্য ওই যে খেজুর গাছের উপর এক লোক করছে আর নামতে পারে না খেজুর গাছটাই এমন কোন রকম উঠতে পারলেও নামাটা কঠিন শুধু খেজুর গাছ না নারিকেল গাছ তাল গাছ এগুলো সব একই সাইজের কোনোরকম রকম ওঠা গেলেও নামাটা কঠিন তো খেজুর গাছের কাটা বিঁধে কোন রকম তো উঠছে নাম নিয়া এখন তার নামতে পারে না গাছের মাথায় বসে বসে চিৎকার চেঁচামেচি করছে নামতে পারে না এলাকার মানুষও বেয়কুফ সব মানুষ নির্বোধ তারাও কোনো উপায় বের করতে পারে না তাকে কিভাবে নামানো যায় তো একজন বলল পাশের এলাকায় একজন চালাক মানুষ আছে তাকে ভাড়া করে আনা হোক হায়ার করে আনছে ওই চালাক আইসা অবস্থা পর্যবেক্ষণ করে কি বলে বলে ভাই এক কাজ করো বড় রশি লও তো বড় রশি আনছে খেজুর গাছের মাথায় উঠাইয়া দিছে বলে এই রশি তুমি কোমরে শক্ত করে বাঁধো তো খেজুর গাছের মাথায় যে লোক বসা তিনি কোমরে শক্ত করে রশি বাঁধছেন আর ওই চালাক মানুষ সবাইকে নিয়ে বলে এই রশি ধরে এবার সবাই টান মারেন আল্লাহর উপর ভরসা করে তো ওই রশি ধরে সবাই টান মারছে জোরে টান মারছে ওই লোক নিচে পইরা শেষ মারা গেছে সবাই ধরছে ভাই তুমি কি কাজ করলা এটা যতক্ষণ ছিল চিৎকার শুনতাম ভালোই তো লাগতেছিল জীবিত আছে এখনো এখন তো আমাদের লোকটার তুমি মেরে ফেললা বলে মরে যাবে এটা তো আমিও বুঝি নাই না বুঝলে এই কাজ কেন করলা আমি তো এইরকম একজন রে বিপদে পড়ছিল কোমরে রশি বাইন্দে আমি তো বাঁচাইছিলাম বলে কোথায় আমার এলাকায় এক লোক কুয়ার মধ্যে পড়ছিল আমার এলাকায় এক লোক কুয়ার মধ্যে পড়ছে তারে বাঁচানোর জন্য তো আমি এই রাস্তায় অবলম্বন করছিলাম কুয়ার মধ্যে পড়ছে রশি বাইন্দা সবাই টানছি সে বেঁচে গেছে তো আমি তো ওই কাজই করছি এবং সে বাঁচলো না কেন কি বুদ্ধি মাথায় তো বড়রা এই উদাহরণগুলি দিয়ে আমাদেরকে এই কথাই বুঝান যে আল্লাহর বান্দা যারা কুয়ায় পড়া খাদের কিনারায় যারা জাহান্নামের আগুনে যাবে যাবে তাদের বাঁচার রাস্তা একটা তোমরা উপরে আছো তোমরা তো জান্নাত তো উপরে থাকবে জাহান্নাম নিচে তোমরা তো উপরওয়ালা তোমাদের বাঁচার রাস্তা ওইটা না কুয়ায় পড়া ব্যক্তির বাঁচার যে রাস্তা তোমার বাঁচার রাস্তা ভিন্ন তার বাঁচার রাস্তা ভিন্ন তুমি যদি ওই রাস্তা আপনাইতে চাও তুমি যদি ওই রাস্তা গ্রহণ করতে চাও তো তোমার জন্য বিপদ বাড়বে কমবে না জান্নাতিদের রাস্তা একটা মুমিনের রাস্তা একটা জাহান্নবীদের রাস্তা একটা দুনিয়াদারদের রাস্তা একটা তারা ওই রাস্তায় উন্নতি করবে ওটা দেখে আমার লাভ নাই সে ওই রাস্তায় উন্নতি করবেই বসিতে যেই মাছ ধরে ওই মাছ কিছু খাবার তো পায় এখন দূরের মাছ যদি বসে বসে চিন্তা করে আরে তার কি কপাল কি সুন্দর খাবার পাইতেছে তো এটা তো আসলে তার পোড়া কপাল যে সে বুঝে না এই কাহিনীটা ওই খাওয়া তো খাওয়া না ওই খাওয়া তো বসিওয়ালা তাকে ঢিল দিছে খা ভালো করে একবার ভালো করে খায় নে আমি একবারে টান মারব দুনিয়াদারদের হালত তো তাই দুনিয়াদাররা কিছু সুযোগ সুবিধা দুনিয়ায় পাচ্ছে তাদের ক্ষমতা তাদের দাপট হ্যাঁ তারা পাচ্ছে পাবে কেন আল্লাহ তালা বলেছেন যে আমি তাদেরকে সুযোগ দিচ্ছি ঢিল দিচ্ছি খা খেতে থাক খেতে থাক একবারে টান মার এক টান নিয়ে জাহান নামে ফেলাম মোহতারাম হাজরির আমাদের সফলতার রাস্তা ভিন্ন আমাদের রাস্তা একটা কাফেরদের রাস্তা একটা আল্লাহ নিজেই বলেছেন ওহাদেই না হুন নাজেদাই আমি দুই মহাসড়ক তোমাদেরকে দেখায় দিছি এক মহাসড়ক তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে আর এক মহাসড়ক তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কোন মহাসড়কে উঠবা এটা তোমার বিষয় তো আমরা তো জান্নাতের মহাসড়কে উঠে জান্নাতে যেতে চাই নিশ্চয়ই সবাই তো চাই দুনিয়ার সফলতা আখেরাতের সফলতা কে না চায় কে না চায় আমার দুনিয়াও বনে যাক আখেরাতও বনে যাক কে না চায় আর এই চাওয়াটা অন্যায় না আল্লাহ তো এইরকম দোয়া শিখাইছেন আমাদেরকে রব্বানা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আল্লাহ আমার দুনিয়ার মঙ্গল দাও মঙ্গল দাও জাহানের আমাকে দান এই দোয়া তো শিখিয়েছেন আমাদেরকে হ্যাঁ তো আমাদের সফলতার রাস্তা কোনটা আমরা কেন বারবার ব্যর্থ হচ্ছি কেন মঞ্জিলে পৌঁছতে পারছি না কেন উদ্দেশ্য উদ্দিষ্ট জায়গায় পৌঁছতে পারছি না কেন সমস্যাটা কোথায় ওর সমস্যা হচ্ছে আমি আমার রাস্তা ঠিক করতে পারি নাই আমি আমার গাড়ি ঠিক করতে পারি নাই আমি আমার রাস্তা ভুল করেছি তো আমাদের রাস্তা কোনটা বড়রা তাদের গোটা জীবনকে সার্চ করে এক বুজুর্গ তো বলেছেন এমন যা আমার গোটা জীবনের নির্যাসটা আমি তোমাদেরকে শোনাই দিচ্ছি শোনো আমার গোটা জীবনের লেখাপড়া আমল বড়দের সাথে ওঠা বসা দিন যতটুকু বুঝেছি গোটা জীবনের নির্যাস তোমাদের সামনে পেশ করতেছি সফলতার রাস্তা ব্যর্থতার রাস্তা ব্যর্থতার কারণ কি আমাদের বলে এক নম্বর কারণ হচ্ছে অনুযায়ী আমল করা হয় না এক নম্বর কারণ এই কথাটা বললেই অনেকে মনে করে এটা হুজুরদেরকে বলছে আমাদেরকে বলে নাই কারণ এলেম তো আলেম তো হুজুররা অনেকে মনে করে এটা এল অনুযায়ী আমল করে না যে তার এই শাস্তি এই শাস্তি এই কথা শুনলে অনেকে বগল দাবায় হুম হুজুর করে সাইজ করবে আল্লাহ বলছেন এলম অনুযায়ী আমল না করলে এই শাস্তি এটা আমাদের না এই ধোকায় পড়েন না হাসরের মাঠে সর্বপ্রথম আপনাকে ওই প্রশ্নই করা হবে প্রত্যেককে এটা শুধু মহানাদেরকে আলেমদেরকে প্রশ্ন করা হবে না প্রত্যেককেই এই প্রশ্ন করা হবে সর্বপ্রথম প্রশ্ন তুমি যা জানতা তার উপর আমল কি করছো বলো প্রত্যেককেই প্রশ্ন করা হবে ওই প্রশ্নটা কেন জাগে বুঝি না আমরা মানি জানা হ্যাঁ আলেম পরিভাষা এক আলেমের কথা আছে ওই আলেম না যে আলেম নবীর ওয়ারিস ওই আলেম এখানে বোঝানো হয় নাই আর ওই এলম সম্পর্কেই আল্লাহ জিজ্ঞেস করবেন ব্যাপারটা এমনও না তুমি যা জানতা তার উপর কি আমল করছো ওই দৃষ্টিকোণ থেকে সবাই আলেম আমি কি জানি না ট্রাফিক আইন মানতে হবে জানি না ট্রাফিক আইন মানতে হবে এটা কি আমি জানি না কে না জানি বলেন তা আমি তো ওই আইনের আলিম আমি জানি এটা আমাকে মানতে হবে কিন্তু ওই যে বাচ্চারা যখন আন্দোলন করলো স্কুলের ছাত্ররা তখন দেখা গেছে বাংলাদেশে কত বড় বুজুর্গ বড় বড় কত বড় বড় বুজুর্গরা বাস করে এদেশে বুঝেন নাই কথা কত বড় বড় আল্লাহ ওয়ালারা তখন ধরা পড়ছে আমরা দেখছি কারো লাইসেন্স নাই কারো ডেট ওভার হয়ে গেছে কেউ উল্টা দিক থেকে আসতেছে ক্ষমতার দাপট দেখায় ধরছে বলা ওই খেলা তো আমরা দেখছি কয়দিন হেসে সাপোর্ট করি নাই ওইরকম বিশৃঙ্খলা সৃষ্টি সাপোর্ট করি নাই কিন্তু রেজাল্ট একটা আসছে সেখান থেকে সেটা হইল এই দেশে মানুষ ব্যাপক ভারে আইন লঙ্ঘনের মধ্যে ওস্তাদ আইন লঙ্ঘনে ওস্তাদ আমরা মাঝে মধ্যে আমি এই জায়গায় দাঁড়াই হাসি যে মানুষ কত বড় নির্বোধ জানে এটা যে বাম একটা লেন আছে বামের লেন এই বামের লেনের সিগন্যাল নাই আমাদের এই সামনের রাস্তার বামের লেনের সিগন্যাল নাই সে তার মতো করে বাম দিক দিয়ে চলে যাবে তার সিগন্যাল সামনে বামে চলে যাবে একটু আগে যাওয়ার জন্যে ওই পিছনের যে লাইন গাড়ি এক আল্লাহর বান্দা চিন্তা করছে যে আমি ওই বামের লাইনে যাইয়া সামনে যাইয়া দাঁড়াই পিছনওয়ালা আসলে একটু দাঁড়াবে সমস্যা কি দেখেন অবস্থা তো আসতে করে আইসা এই গেটের সামনে দাঁড়ায় এদিক দিয়ে আইসা আসা ওই কোনা দিয়ে মাথাটা বাইর করে পিছন সাইডটা পিছনে থাকে না একটা মোটর সাইকেল যাইতে পারে না একটা গাড়ি যেতে পারে এরপর কি হয় এখানে দাঁড়ায় দাঁড়ায় এই হর্ন দেওয়া শুরু করে দিবেই তো শেষ তার রাস্তা ক্লোজ বন্ধ করছেন কেন আপনি আপনি তার রাস্তা বন্ধ করছেন কেন বলেন তো এই জিনিসটাকে আমি জানতাম না এই জায়গায় আমার গাড়ি রাখলে পিছনে রাস্তা বন্ধ হবে এই জিনিসকে আমি জানতাম না জানতাম কিন্তু না মানাটাই আমাদের ফ্যাশন হয়ে গেছে কারণ অমান্য করা রাষ্ট্রীয় কারণ যদি শরীয়ত বিরোধী না হয় কারণ মানতে আমি বাধ্য বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সেজন্যে ডিসিপ্লিন এইটা ভাঙ্গাই যেন এখন কারণ হয়ে গেছে সবার খেয়াল করেন আপনি সবার ওভার ব্রিজ দিয়ে যাবে না কেউ অত উপরে কেমনে উঠবে ওই আরো দুইজনের থামাইয়া তারপর যাবে মাঝে মধ্যে এই জায়গায় তো দেখা যায় বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা আমাদেরও মাঝে মাঝে যেতে হয় আপনাদেরকে আর কি বলবো গাড়ি থামাইয়া ভাই একটু থামো আমি যাই ভাই আপনার যাওয়ার জন্য তো রাস্তা উপর দিয়া এটা তো আমার রাস্তা আপনি আমারকে কেন থামাচ্ছেন তো সমস্যা কি হয় কখনো অ্যাক্সিডেন্ট হয় কখনো পিছনের গাড়ি এসে হরেন দেওয়া শুরু করে প্যাঁপো সে তো আর জানে না সামনে কি দুই তিন কুলু যান ওভার করার পর সামনে গিয়ে কারণ খুঁজি কি কারণে অ্যাক্সিডেন্ট না কোনো সমস্যা প্রবলেম কি সমস্যা কি কারণে জ্যামটা লাগলো তো দেখা গেল যে হয় কেউ একটা গাড়ি এই জায়গায় এমনভাবে রাখছে আর একটা গাড়ি যেতে পারছে না অথবা অ জায়গায় গাড়ি ঘুরাচ্ছে এটা আমাদের একটা বড় স্বভাব মারাত্মক স্বভাব অ জায়গায় গাড়ি ঘুরানো একটু ঘুরে আসলে আমি একটু কষ্ট হবে না আমি ওদিকটা ঘুরবো না আমি ওই যে রং সাইড দিয়ে যাই ওদিকটা ঘুরবো এটা আমাদের একটা মারাত্মক বাজে স্বভাব এগুলো আমরা জানি না নিশ্চয়ই জানি জানার পরেও আমল করি না আমাদের ঝামেলা বাঁধবে না কেন বলেন মা বাবার খিদমত করা এটা একটা জরুরি বিষয় এটা কে না জানি বলেন কে না জানি কে না জানি এটা বয়ানের বিষয় বারবার আয়াত বলে বলে চোখের পানি ফেলে ফেলে বারবার বলবো কে না জানি মা বাবার খিদমত জরুরি কে না জানি একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে সে বলবে না আমি জানতাম না মা বাবার খেদমত করতে হয় মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হয় মা বাবার দোয়া নিতে হয় এটা আমি জানতাম না একটা শিশুও জানে একটা ছোট্ট বাচ্চাও জানে মা বাবা উস্তাদ বড়দের সাথে আদবের সাথে কথাবার্তা বলতে হয় আদবের সাথে তাদের সাথে আচরণ করতে হয় হ্যাঁ এটা ছোট্ট বাচ্চাও জানে তো এই অবস্থাকে আমি জানার উপর আমল করতেছি না শয়তাক বড় বাটপার আজকের সমাজে মিথ্যাকে শয়তান নাম পরিবর্তন করে ছড়াই দিস কে না জানি মিথ্যা বলা এটা পাপের কাজ কে না জানি বলে দুর্নীতি করা পাপের কাজ কে না জানি অথচ বহু অফিস এমন আছে ওই অফিসের ব্যাপারে বলা হয় যে ওই অফিসের সিঁড়িগুলাও ঘুষ খায় ওই অফিসের সিঁড়িগুলাও ঘুষ খায় বলে ভাই সিঁড়ি ঘুষ খায় কেমনে বলে এটা মানে সিঁড়ির মধ্যে দাঁড়ায়ও ঘুষ নেয় টয়লেটে যাওয়ার সময়ও ঘুষ নেয় ওই চেয়ারে বসেও ঘুষ নেয় ওই অফিসের মসজিদে গিয়েও ঘুষ নেয় আমি নিজেই তো ভুক্তভোগী অফিসে গেছি এক জায়গায় বহু আগের কথা ভাই আমার কাজটা করে দেন কিছু টাকা চাচ্ছে আমি টাকা তো দেওয়া যাবে না আপনি আমার কাজ করে দেন তো এক পর্যায়ে আল্লাহর বান্দা বলতেছে ভাই দিলে দেন তাড়াতাড়ি দেন নামাজের টাইম হয়ে গেছে আমি নামাজ যাবো আশা তো দেখেন ওই অফিসের মসজিদও ঘুষ খায় মসজিদওয়ালা ঘুষ খায় মানে মসজিদে ঘুষ খায় ওই লোক কি জানে না ঘুষ খাওয়া নিষেধ অন্যায় হারাম না জানুক শরীয়তের কথা না জানুক কাজটা যে অন্যায় তা তো জানে না হয় গোপনে খায় কেন মাঝে মধ্যে ধরা পড়লে কেন সবাই গ্রেফতার হয় হ্যাঁ দুদক কোন কাজের জন্যে সে জানে না সে জানে জানার পরেও সেই কাজ করছে মানে কি মানে হচ্ছে আমরা জানার উপর আমল করি না তো শয়তান কি করছে বড় বাটপার শয়তান আমাদের মিথ্যাগুলার নাম পরিবর্তন করছে নাম পরিবর্তন করছে এখন সুদের নাম দিয়ে দিছে প্রফিট সুদের নাম কি প্রফিট ইন্টারেস্ট এটা আর সুদ বলে না ঘুষের নাম ঘুষ নাই এটা আমার একটা সার্ভিস চার্জ এক্সট্রা কষ্ট আছে না বেতনটা নেই কে তোর আব্বা কম বক্ত কোথাকার মিথ্যা বলে বলে মিথ্যা না হুজুর এটা কৌশল নিছি শয়তান কি বাটপার দেখেন আমার মিথ্যার নাম পরিবর্তন করে এখন মিথ্যার নাম দিছে কৌশল এটা আরও জঘন্য কেন যে মিথ্যা যখন বলি তখন দিলের মধ্যে একটা অনুভূতি থাকে আমি মিথ্যা বলতেছি অপরাধ বোধ থাকে কিন্তু যেই চিন্তা করে আমি তো মিথ্যা বলছি না আমি কৌশল করতেছি তখন আর ওই অপরাধ বোধটাও থাকে না তবা করার রাস্তাও বন্ধ বুঝে আসছে কথা তো সফলতা আসবে থেকে ভাই বড়রা বলেন ও ভাই প্রত্যেকে নিজের জানা অনুযায়ী আমল শুরু করো তো সফলতা তোমার পায়ে আয়সা লুটাবে ইনশাল জানা অনুযায়ী আমল শুরু করো এটা দুনিয়ার ব্যাপারে হোক আখেরাতের ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারে হোক আখেরাতের ব্যাপারে হোক আল্লাহ বলেন মানে আমিলা সলিহামিন জাকার ও উমসা নারী হোক পুরুষ হোক জানা অনুযায়ী যদি আমল করে আল্লাহ বলেন ফালানুহু হায়াতান তার জীবনকে আমি পবিত্র জীবন বানায় দিই শান্তির জীবন বানায় দিই তার জীবনে আর কোনো কষ্ট থাকে না এটা দুনিয়ার জীবনের কথা বলছেন আল্লাহ তাহলে শান্তির জীবন এক নাম্বার এক নাম্বার সমস্যা আমাদের জানা অনুযায়ী আমরা আমল করি না সফলতা আসবে না দুই নাম্বার অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নেই না এটা আমাদের জন্য এক ভয়ঙ্কর অবস্থা বিশেষ করে যুব সমাজ সে তার বন্ধু থেকে টিপস নেয় সে বাবার টিপস নিতে রাজি না মুরব্বীর টিপস নিতে রাজি না বরং আমাদের সমাজ আমাদের যুব সমাজ বিশেষ করে বাপকে ততটাই ঘৃণা করে যতটা ঘৃণা করা দরকার ছিল পাপকে পাপ আর বাপ এখন জায়গা চেঞ্জ করছে পাপ আর বাপ জায়গা চেঞ্জ করছে পাপের জায়গায় বাবাকে বসাইছে বাবার জায়গায় পাপকে বসাইছে এখন পাপকে ঘৃণা করার কথা সে পাপকে মোহাব্বত করে বাপকে ঘৃণা করা শুরু করছে জায়গা চেঞ্জ হয়েছে এটা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এমন এক সময় আসবে যখন মানুষ বাবা মা থেকে দূরে সরে বন্ধু বান্ধবকে কাছে টানবে দেখেন আজকে সমাজে আপনার কথা শুনবে না আমার বন্ধু বলছে বন্ধুর ইজ্জত রক্ষা করতে সংসার ত্যাগ করে ওয়াদা দিছি না আমি তার সাথে ওয়াদাবদ্ধ আমার কমিটমেন্টের একটা দাম আছে না শোনা কি কমিটমেন্ট হ্যাঁ সংসার ত্যাগ করে চলে গেছে আমার কমিটমেন্টের দাম আছে না গাধা আল্লাহকে যে কমিটমেন্ট করেছো তুমি যা আমি আমার বাবা মার কথা মানবো আমি রব মানব এই অঙ্গীকার তো রবকে দিয়ে আসছি দুনিয়া আসার আগে তো কোথায় গেল তোমার সেই অঙ্গীকারের এই এত আদায় করার এই যে চেতনা তখন কোথায় এটা কেয়ামতের আলামত এটা কেয়ামতের আলামত বড়দের থেকে শিক্ষা না নেওয়া বড়দের নসিহত গ্রহণ না করা অভিজ্ঞ ব্যক্তি এদের থেকে শিক্ষা না নেওয়া আমরা বলি তাজরেবা এই শব্দটা আপনারা বুঝবেন না তাজরেবা বলি এক্সপিরিয়েন্স বলেন আপনারা এই তাদের থেকে তাদের তাজরেবা তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নেওয়া এটাও মানুষের অধবতনের একটা বড় কারণ বড়দের থেকে শিক্ষা না নেওয়া সে তার মতো করে চলে তার বয়সীদের থেকে সে শিক্ষা নেয় সে কি দিবে এক অন্ধ আরেক অন্ধকে রাস্তা দেখাইতে পারে কালকে দেখছি একজন দেখাইছে এক অন্ধ লাঠি নিয়ে আগাইতেছে তো এক ছেলে তাকে রাস্তা পার করে দেবে বড় সবের কাজ তো রাস্তা পার করে এখন তো ছেলেবেলে অল টাইম মোবাইল টয়লেটটাও নিরাপদ না ওখানেও বসে বসে সময়টা কাজে লাগায় টয়লেটে বসে বসে যারা সিগারেট খায় ওই সময় কাজে লাগায় টয়লেটে বসে বসে যারা ফেসবুকের পাপি টয়লেটে বসে বসে ফেসবুক চালায় সময় কাজে লাগায় সময়ের কত দাম তার কাছে মাসা আল্লাহ তো রাস্তায় হেঁটে হেঁটে এখন দেখি পোলাপাই মোবাইল টিপে হ্যাঁ হুন্ডার মধ্যে ও সেলফি মারতেছে একটার পর একটা মারতেছে এই অ্যাঙ্গেলে একটা ওই অ্যাঙ্গেলে একটা কত শখ যে তার মস্তিষ্ক বিকৃত মানুষেরা সময়ে সময়ে সেলফি মাথায় সমস্যা আছে তো ওই মোবাইল টিপতে টিপতে অন্ধকে রাস্তা পার করতেছে তো অন্ধ টের পাইছে যে আমার যে রাস্তা পার করতেছে সে মোবাইল টিপতেছে অন্ধ তো চালাক বড় সচেতন অন্ধ হ্যাঁ পুরা মাথাটা ফ্রেশ তো লোড হয়েছে কম বুঝেন না কম্পিউটারে লোড বেশি হইলে দেখেন না স্লো হয়ে যায় অন্ধের মাথা তো লোড হয়েছে কম কারণ মানুষের সবচেয়ে বেশি লোড হয় চোখ দিয়া তার অনুভূতি কান নাক যা আছে যেগুলো দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে ইন্দ্রিয়ানুভূতি যেটা এর মধ্যে সবচেয়ে বেশি লোড হয় চোখের মাধ্যমে অনেক কিছু দেখতেছে একসাথে আওয়াজ পাইতেছেন একটা আর যখন দেখতেছেন তখন ওই আওয়াজও বুঝতেছেন দেখার সাথে আমার ঠোঁট লড়তেছে অঙ্গভঙ্গি সব এটা তো কান দিয়া শুনে বুঝতেছেন না হাত লড়াইতেছি কান দিয়া শুনে বুঝে যায় এই হাত নাড়ানিও আপনার মাথায় লোড হয়েছে পুরা এই দৃশ্য লোড হইতেছে রাস্তায় হাঁটতেছেন লোড হইতেছে অন্দর তো অত লোড হয় না মাথাটা মোটামুটি ফ্রেশ আছে খুব ভালো বুঝে অন্ধরা অনেক চালাক তো অন্ধর টের পাইছে যে আমাকে যে যুবক রাস্তা পার করতেছে সে তো মোবাইল টিপতেছে অন্ধ টের পাইছে বলে ভাই রে ভাই তুমি মোবাইল টিপতেছ তো অন্ধ কি করছে আস্তে করে ওই যুবকের পিছনের এখানে নিজে আগে যায় তো যুবককে কি ব্যাপার আঙ্কেল ভাই তুমি আমার পিছনেই আসো কারণ তুমিও কানা আমিও কানা কারণ তুমি সামনে থাকলে গাড়িওয়ালা গাড়ি থামাবে না আমি সামনে থাকলে গাড়িওয়ালা গাড়ি থামাবে কানা মানুষ এখনকার যুবকের হালও তেমন হয়েছে অন্ধরে অন্ধ রাস্তা দেখায় নিজেও মরে লগেরটারও মারে আমাদের সফলতা আসবে কোথেকে বলেন হ্যাঁ তো এই জন্য বড়রা বলেন সফলতার মৌলিক বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে বড়দের থেকে শিক্ষা নাও সালাফে সালিহিনদের রাস্তায় চলো মন গড়া রাস্তায় চলো না নিজের স্টাইলে চলো না বড়দের রাস্তা দেখানো পথে চলো সফলতা পায়ে আসবে পায়ে ইনশাল্লাহ তিন নাম্বার তিন নাম্বার আমাদের এই অধপতনের মূলে যে বিষয়টা অপরাধ করার পর ক্ষমা না চাওয়া এটা এক ভয়ঙ্কর জিনিস অপরাধ এক বড় অন্যায় ওই অপরাধের উপর থাকা গুণাটা নিয়ে ভিতরে রাখা এটা আরো বড় অন্যায় এটা আস্তে আস্তে পচতেছে এটা আমার আমলকে নষ্ট করতেছে ও ভাই যেহেতু সুযোগ আছে ওটাকে ক্লিন করার একদম সাফ করে দেওয়ার সুযোগ তো আল্লাহ রাখছেন কি দরকার আমার ভিতরে গুণাটা রেখে দেওয়ার গুণা করে ফেলছি গুণা করে ফেলছি কে না করে নবীরা ছাড়া সবাই গুণা করছে আল্লাহ তারা হাজরাতে সাহাবা একরামকে দিয়েও গুণা করাইছেন কেন করছেন তারা নবীর সাথে থাইকা গুণা করেন এইরকম সুন্দর পরিবেশে থাইকা গুণা করছেন কেন করছেন আল্লাহ সারা জিন্দগির জন্যে উম্মতের জন্য সাহাবা একরামকে আদর্শ বানাইছেন দেখাইছেন যে গুণা কইরা কি করতে হয় নবী তো গুণা করবেন না তো গুণা করার পর কি করতে হয় এটা তো নবী দেখাইতে পারবেন না তো আল্লাহ তার নবীর সঙ্গীদেরকে দিয়ে ওটা দেখাইছেন যে দেখো দেখো নবীর সঙ্গীরা গুণা করে তারপর কি করছেন দেখো রমাজানের শেষ খোদ্বায় বলেছিলাম ওই যে যুদ্ধে না যাওয়ার অপরাধে কি করছেন সাহাবায় কারাম একজন তো খাম্বার সাথে নিজের বাইন্দা দিছে যে যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করা হবে এই খাম্বা থেকে আমি নিজেকে মুক্ত করব না পাগল হয়ে গেছে হ্যাঁ ইমরাত গামিদিয়ার মশুর ঘটনা আসছে আমাদের ইসলামী মজলিস মারানা ইউ ঘটনাও শোনা গেছেন আমাদেরকে যে জিনাকারী মহিলা রসুলের কাছে আইসা বলছেন ইয়া রসুল আল্লাহ আমি জিনা করছি আমার শাস্তি দেন তো জিনা করছো প্রমাণ কি জিনা করার শাস্তির জন্য তো প্রমাণ লাগে বলে প্রমাণ হচ্ছে আমার পেটে বাচ্চা তো বলে পেটে বাচ্চা হলে বাচ্চা আগে হোক আল্লাহ নবী তারে সুযোগ দিচ্ছেন যাও বাচ্চা হোক তো বাচ্চা হওয়ার পর আবার কোলে করে নিয়ে আসছেন আমার শাস্তি দেয় বলেন তওবা কাকে বলে দেখেন গুনার অনুভূতি কাকে বলে দেখেন বাচ্চা নিয়ে আসছে আমাকে শাস্তি দেন আর রসুল্লাহ তো নবী বলেন ওই বাচ্চা তোমাকে শাস্তি দিলে সে খাবে কি নিজে নিজে খাওয়া শিখুক তো মা কি করছেন ঘরে গিয়া বাচ্চাকে দুধ খাওয়ায় সাথে সাথে শক্ত খাবারও প্র্যাকটিস করাইতেছে যে দ্রুত তাকে নিজে নিজে খাওয়া শেখায়া আমি আবার নবীর সামনে নিজেকে পেশ করব গুণা তো করছে গুনার পর তার প্রতিক্রিয়াটা কি ওইটা দেখানোর জন্যই যেন আল্লাহ তালা সাহাবায় কেরামকে দিয়া কিছু গুণা করাইছে যে দেখো গুণা করলে কি করতে হয় তো বাচ্চা দুধ ছাড়ার যে বয়স দুই বছর তার আগেই নিয়ে আসছে কারণ বাচ্চাকে এর মধ্যে সে শক্ত খাবার খাওয়া শিখাই দিচ্ছে আবার নিজের সাথে কোলে করে আনে না হাঁটায় হাঁটায় আনছে যেন নবী বুঝেন যে বাচ্চা নিজে নিজে চলতে পারে আবার আসার সময় হাতের মধ্যে একটা রুটির টুকরাও দিয়ে আসছেন যেন নবী বুঝেন যে ওই বাচ্চা রুটি খাইতে পারে বাচ্চাও বাচ্চাদের হাতে খাবার থাকলে খাবেই না থাকলে আঙ্গুল চুষবে এটা বাচ্চাদের স্বভাব তো হাতে খাবার রুটি কামড়ায় খায় আল্লাহ নবীর সামনে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার এইবার শাস্তি দেন এই দেখেন বাচ্চা নিজে নিজে হাঁটতে পারে এই দেখেন বাচ্চা নিজে নিজে খাবার খাইতে পারে কিভাবে নিজেকে পেশ করছেন জানেন সে শাস্তি কত কঠোর শাস্তি কত কঠোর শাস্তি পাথর মেরে তাকে শেষ করা হবে জানেন এটা সামান্য শাস্তির ভয়ে আমরা মিথ্যা বলি আর এত কঠোর শাস্তি বাচ্চার মায়া হতো এই শাস্তিকে অ্যাভয়েড করা দরকার আর আমার কলিজার টুকরা বাচ্চাটার কি হবে মুমিন মুমিন ইমানদার তার চিন্তা আখেরাত বাচ্চার চিন্তা নাই আমার আখেরাতের ওই ভয়ঙ্কর শাস্তি আমি বরদাস্ত করতে পারবো না তার চেয়ে দুনিয়ার এই সামান্য কষ্ট আমি বরদাস্ত করে নিই এটা ইমানদারের কথা এই জন্য মোহতারাম হাজরিত গুনাহ হয়ে যাবে নবীরা ছাড়া দুনিয়ার কেউ গুণামুক্ত না নবীরা ছাড়া দুনিয়ার কেউ গুণামুক্ত না গুণা হবেই কিন্তু আমাদের জন্য শিক্ষা হচ্ছে গুনার সাথে সাথে ইস্তেফার করে মাফ চেয়ে ওই গুণাগুলাকে পরিষ্কার করা এটা না করলে আমার জন্য বিপদ আসবেই কারণ ওই গুনার একটা পচা গন্ধ তো আছে গুণা এটা তো না পাক গুণা তো না পাক ইন্নাল মুশ্রিক নাজিস আল্লাহ বলেছেন মুশ্রিকরা না পাক ওই নাপাক মানে কি তার শরীরে ধরলে আমার শরীর নাপাক হয়ে যাবে না ওটা ওই না পাক না এটা গুনার না পাক শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুণা ওই গুণা যার মধ্যে আছে ওই বডিকেও আল্লাহ নাপাক বলছেন তো অন্য গুণা যেগুলো আছে সেগুলোও নাপাক দুর্গন্ধ ছড়ায় গুনা থেকে দুর্গন্ধ আসে এই জন্য গুনাগারের রোহ যখন ফিরিস্তারা নিয়ে উপরের দিকে উঠবে তো আসমানের ফিরিস্তারা বলবে আর এটা কার রোহ এত দুর্গন্ধ এদিকে আর আইও না এটাকে নিয়ে সেরা যাও তখন ওই মালাকুল মৌত সহ যেই ফিরিস্তারা আসছিল তার রোহ কবচ করার জন্যে ওই রোহটাকে এমনভাবে নিক্ষেপ করবে যে একদম সিজিল একদম সবচেয়ে নিচে দুর্গন্ধ এবং কষ্টের জায়গায় ওই রোহ চলে যাবে কারণ দুর্গন্ধ ছড়ায় আর নেককার বান্দার রোহ নিয়ে যখন যাবে ওই ফেরিস্তারা সব দৌড়ে আসবে আরে ভাই এটা কার রু এত সুন্দর গ্রাম দেও দেও কারাকারি লেগে যাবে ওটা নেওয়ার জন্য তো বোঝা গেল গুনার একটা বাস্তব রূপ হচ্ছে এটা দুর্গন্ধময় এটা দুর্গন্ধ ছড়ায় তো কি দরকার এই গুণাটা রেখে পরিবেশ দূষণ করার জন্যে রহমতের ফিরিস্তা তো আমার কাছে আসবে না পরিবেশ দূষণ করতেছি আমি নেককাররা আমার সাথে সম্পর্ক করবে না ওই গন্ধ দেখা যায় না ওই গন্ধ অনুভব করা যায় না কিন্তু ওই গন্ধের প্রভাব অবশ্যই আছে গন্ধের প্রভাব অবশ্যই আছে সেই প্রভাব হচ্ছে আল্লাহর রহমত আসবে না রহমত যাদের উপর তারাও আমার কাছে আসবে না গুণাগারের সাথে নেককারের সম্পর্ক হইতে পারে না কুফুর আর ইমান একসাথে মিলতে পারে না তো এই জন্য আমাদের তিন নাম্বার দুর্বলতা সমস্যা যে সমস্যার কারণে সফলতা আমাদের হয় না আসে না সেটা হচ্ছে গুনাহ করে আমরা গুনার উপর অটল থাকি ওই গুনাহ থেকে নিজেকে পবিত্র করাই না এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমস্যা হ্যাঁ ইস্তেকফারের অনেক ফায়দা সেটা ভিন্ন আলোচনার বিষয় এক ফায়দা তো এটা যে আমার সফলতা আসবে ইস্তেকফার করলে ইস্তেকফার করলে আমার সফলতা আসবেই এর মধ্যে সুরা নোহ উনত্রিশ নম্বর পাড়ায় চার পাঁচটা ফায়দা একদম নগদে সম্পদের সমস্যা দূর হয়ে যায় বাচ্চা হয় না দূর হয়ে যায় বাড়িঘর নাই দূর হয়ে যায় সন্তান হয় না তাও ইস্তেকফারের কাজ হয়ে যায় অনেক ফায়দা আছে ইস্তেকফারের ওগুলা এখন আর আলোচনা আনছি না আবার কখনো আলোচনা করা যাবে ইনশাল্লাহ তিনটা বিষয় গেল এক নম্বর হচ্ছে মনে রাখেন এক নম্বর হচ্ছে জানা অনুযায়ী আমরা আমল করি না এটা শুধু আলেমের কথা না প্রত্যেকের জন্যই যে যা জানি তার উপর আমল করি তাইলে সফলতা আসবে ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে মুরব্বীদের থেকে হ্যাঁ তাদের থেকে আমরা শিক্ষা নেই না নিজের বয়সীদের থেকেই আমরা উপদেশ গ্রহণ করি তাদের কথাগুলো মানি বড়দের কথা মানি না এটা এক বড় সমস্যা তিন নম্বর সমস্যা হচ্ছে গুনাহ করে আমরা ইস্তেফার করি না চার নম্বর চার নম্বর হচ্ছে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করি না নিয়ামতের সুক্রিয়া আদায় করি না নিয়ামত বাড়ে না কমতে থাকে এটা রবের ওয়াদা এটা রবের ওয়াদা বান্দা তুমি নিয়ামতের সুক্রিয়া আদায় করবা আমি ওই নিয়ামত দেব দিব ফরমানি করবা তা আমি আমার শাস্তি বড় কঠিন শাস্তি বড় কঠিন মানি কি কথাটা মানি কি কথাটার মানি তো দুইটা এক হচ্ছে আমি ওই নিয়ামত ছিনায় নিব নিয়ামত ছিনায়া নেওয়া আল্লাহর বলার যে ভঙ্গি আমার আজাব বড় কঠিন ওই বলার ভঙ্গি বোঝা যাচ্ছে নিয়ামত ছিনায় নেওয়া পর্যন্তই শেষ না আখেরাতে আসলটা রয়ে গেছে আখেরাতের জন্য আসলটা রয়ে গেছে তো এই জন্য নিয়ামতের সুক্রিয়া আদায় করি কি নিয়ামত আমি কি নিয়ামত পাইছি আমি কি নিয়ামত পাইছি তো আল্লাহর নবী বলেন পাঁচটা নিয়ামত বড় বড় আছে এগুলো খুব বেশি খেয়াল করো কয় নিয়ামত পাঁচ নিয়ামত আছে ওগুলা চলে যাওয়ার আগে আগে ওই নিয়ামতগুলোর কদর করো এক নম্বর নিয়ামত হচ্ছে তোমার হায়াত তোমার জীবন এটা বড় নিয়ামত মৃত্যুর আগে আগে ওই হায়াতের নিয়ামতের কদর করো এই নিয়ামত এত দামি কেন এত দামি কেন এই নিয়ামত আমার জীবন জীবন কালটা এত দামি নিয়ামত কেন কারণ হচ্ছে আখেরাতের টাইম হিসেবে আমরা হিসাব করে দেখছি একজন মানুষ যদি দুনিয়ায় একশো বছর বাঁচে তা আখেরাতের টাইম হিসেবে মাত্র আড়াই মিনিট মাত্র আড়াই মিনিট যদি একশো বছর বাঁচে তো চিন্তা করছেন এই মাত্র আড়াই মিনিটের এবাদত আড়াই মিনিটে তো আমি যদি একশো বছর বাঁচি তাও তো পুরাটা আমাকে আবাদত করতে বলা হয় নাই ওই আড়াই মিনিটের মধ্যে এক মিনিট তো যাবে গা আমার ঘুম খাওয়া দাওয়ায় জীবনের অর্ধেকটা তো আমরা এমনি পার করতেছি ঘুম খাওয়া দাওয়ায় তো অর্ধেক পার করতেছি তার বাকি সোয়া মিনিটের মধ্যে পুরাটাও আল্লাহকে দেওয়ার দরকার নাই আল্লাহ তো চান নাই আমার কাছে পুরাটা আল্লাহর হুকুম মতো পুরাটা আমার নিজের কাজ করলে হইলো যে আমার দেখানো সিস্টেম মতো তোমার কাজগুলো তুমি করো তো আমি ওইটাকে আবাদত হিসাবে কবুল করে নি তুমি কামাই করতেছো করো আমার সিস্টেম মতো করো তো তোমার কামাই তেজারা তোমার ব্যবসা আবাদত হয়ে যাবে তুমি আমার সিস্টেম মতো খাও তো তোমার খাওয়া আবাদত হয়ে যাবে আমার সিস্টেম মতো ঘুমাও তো তোমার ঘুম আবাদত হয়ে যাবে তো হায়াতের কদর করি জীবনের কদর করি এই অল্প টাইম আবাদতের বদৌলতে আল্লাহ তালা অনন্তকালের জান্নাতের নিয়ামত আমাকে দিয়ে দিবেন চিন্তা করা যায় এক নম্বর নিয়ামত নিয়ামতের শুক্রিয়া আদায় করব আল্লাহ যে আমাকে হায়াত দিচ্ছেন শুক্রিয়া আদায় করবো তখন কবরে গেলে যারা এই আগামীকালের অপেক্ষায় থাকে তাদের জিন্দিগিতে আগামীকাল আসে না মনে রেখেন আজকে সুযোগ আছে এখনই করে নাও আমরা ছোটবেলায় পড়তাম ছোট কিতাবে উর্দু কিতাবে আজ কাম কাল পর মদ্দাল আজকের কাজ কালকে কালকের জন্য রেখে দিও না আজকের কাজ আজকেই করে ফেলো অবসর আচক করে নাও না হয় আফসুস করা লাগবে কালকে দেখবা ওই আর কাজ করার সুযোগ নাই তখন আফসুস করবা হায় কালকে কাজটা কেন করলাম না আফসুস লাগবে এই পাঁচটা নিয়ামত হায়াতের নিয়ামত যৌবনের নেয়ামত সুস্থতার নেয়ামত সচ্ছলতার নেয়ামত আর অবসর টাইমের নেয়ামত আল্লাহর নবী বলেন এই পাঁচ নেয়ামত যাওয়ার আগে আগে তুমি কদর করো ইফতানিম খমসান কবলা খমস হায়াতাকা কবলা মৌতিক ও সবাবাকা কবলা হরামিক ও সিহাতাকা কবলা সাকামিক ও হিনাকা কবলা ফকরিক ও ফরাহকা কবলা শগলিক পাঁচ নিয়ামত যাওয়ার আগে আগে পাঁচ নিয়ামতের কদর করো নিয়ামতের সুক্রিয়া আদায় করো তো আল্লাহ তালা ওই নিয়ামতের মধ্যে বরকত দিয়ে দিবে সফলতা আসবে চারটা গেল পাঁচ নাম্বার মৃত্যুকে দেখে শিক্ষানো নাও মৃত্যুকে দেখে শিক্ষানো আমাকে মরতে হবে আজীব অবস্থা এখনকার সমাজ নানাকে দাগ দাগকে কবরে রাইখা মাটি দেয় নাই ওই লাশের সাথে মাথাটা রাইখা একটা সেলফি আজীব অবস্থা কোন মস্তিষ্ক তাদের কত পচন ধরলে মস্তিষ্কের মধ্যে পচনের লেভেলটা কোন পর্যায়ে গেলে মৃত মানুষের সাথে সেলফি দিতে পারে বলে অথচ আল্লাহ নবী বলেছেন কবর জেয়ারতের মাকসাদ কি ভাই কবর জেয়ারতের মাকসাদ কি শুধু তার জন্য দোয়া করা আমি এই জায়গায় বসে দোয়া করলে কি তার কবরে পৌঁছবে না পৌঁছবে না তাইলে তো নবীর জন্য দূরত পড়তে হইলে আমাকে নবীর কাছে যাইতে হবে হ্যাঁ যে কোনো দোয়াই আল্লাহ তালা কবরবাসীর কাছে পৌঁছায়া দেন এটা আল্লাহ তালা তার জিম্মায় পৌঁছায়া দেন তা আমি কবর কেন জেয়ারত করি কবর জেয়ারতের অন্যতম মাকসাদ হচ্ছে আমার মধ্যে যেন মৃত্যুর স্মরণটা আমার দিলের মধ্যে গাঁথে আমিও যেন ওই কবরওয়ালার মতো নিজেকে প্রস্তুত করি যে আমাকেও একদিন ওই জায়গায় শুইতে হবে মৃত্যুর কথা যেন মনে আসে কবরের কথা যেন মনে আসে এই জন্য কবর জেয়ারত করা যার কারণে যাই দোয়াটা কি করি খেয়াল করছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ও কবরবাসী তোমাদের উপর আল্লাহর সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক এরপর কি বলেন ইয়ফিরুল্লাহুলানা ওয়ালাকুম আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন তোমাদেরকেও ক্ষমা করুন এরপরে বক্তব্যটা কি আন্তুম সাবিকুন নাহনু লাহিকুনা ইনশা আল্লাহ তোমরা আগে গেছো আমরা আসতেছি আল্লাহ চাইলে দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছেন নবী শিখাই দিয়েছেন মানে কি মানে কি দোয়াটার মানে কি মানে তো চাই যে তুমি আগে গেছো আমার পরের গাড়ি যাইতে হবে জায়গায় তোমার আগের টিকিট আগের ফ্লাইট আমার ফ্লাইট পরে কেউ এর থেকে মুক্তি পাবে না ওই কথা মনে করিয়ে দেওয়ার জন্যই তো কবর জিয়ারত অথচ ওই কবরের সামনে যায়া সেলফি দিচ্ছে কবরের সামনে যায়া সিগারেট খাচ্ছে ওই দিন এক ছবি দেখলাম কোন জায়গায় কোন গোরস্থান বলে এখন আর গোরস্থান নাই ওই গোরস্থানটা এখন পার্ক হয়ে গেছে নজবিল্লা ছেলে মেয়েরা ওই কবরের দেয়ালের মধ্যে বসে বসে আড্ডা দিতেছে চিন্তা করা যায় অধবতন আসবে না কেন কবরের উপরে বসে তার চিন্তা নাই যে ওই কবরের নিচে আমাকে যেতে হবে এতটুকু অনুভূতি যার নাই এতটুকু অনুভূতি যার মরে গেছে তার সফলতা কোত্থেকে আসবে আসবে কোত্থেকে কবর যে ভুলে গেছে তো এই জন্যে পাঁচ নম্বর হচ্ছে ভাই নিজের মৃত কেউ মাকে মরতে দেখছেন মার কবর কবরে মার লাশ রেখে আসছেন বাবার কবরে বাবার লাশ রেখে আসছেন অথবা দাদা দাদি নানা নানি তাদের কবরে তাদের লাশ রেখে আসছেন আপনি একবার চিন্তা করেন আপনার দাদাও কিন্তু কারো না কারো নাতি ছিল আপনার বাবাও কিন্তু কারো না কারো ছেলে ছিল আপনার মাও কিন্তু কারো না কারো সন্তান ছিল হ্যাঁ আজকে আপনি কারো না কারো বাবা আবার আপনার সন্তানও একসময় কারো না কারো বাবা হয়ে যাবে তো ওই লাইন তো চলছে এমন তো কোনো হিস্টোরি আজ পর্যন্ত নাই যে কেউ রয়ে গেছেন অতীতের অতীতের কেউ রয়ে গেছে ছিলেন একশো দুইশো পাঁচশো ছয়শো এক হাজার বারোশো তারপর লাস্ট ঠিকানা তার কবর কেউ বাঁচবে না কুল্লু নাফসিন জায়কাতুল মউত কেউ বাঁচবে না এমনকি মালাকুল মৌত না শেষ মালাকুল মৌত নিজের রোহ নিজে কবজ করবে তার সবচেয়ে কষ্ট হবে তখন সবচেয়ে কষ্ট কেউ বাঁচবে না এই অনুভূতি কেন জাগে না ভাই এই অনুভূতি না জাগলে সফলতা আসবে কোথেকে সফলতা আসার জন্যে আমাদের বড়রা এই পাঁচটা বিষয় আমাদের সামনে পেশ করেছেন বলেছেন এটা যে আমাদের সারা জিন্দিগির নির্যাস এটা সফলতা না আসার মূল কারণ এগুলো এক নাম্বার জানা অনুযায়ী আমল করি না দুই নাম্বার মুরব্বীদের বক্তব্য শুনি না পরামর্শ গ্রহণ করি না অভিজ্ঞ ব্যক্তিদের থেকে শিক্ষা নেই না তিন নাম্বার গুনার পরে ইস্তেফার করি না চার নাম্বার আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করি না পাঁচ নাম্বার আপনজনের চলে যাওয়া থেকে শিক্ষা নেই না এই পাঁচ সমস্যা দূর করলে আল্লাহর ওয়াদা আমি তোমার দুনিয়ার জিন্দগি সুন্দর করে দিব আখেরাতের জিন্দগি সুন্দর করে দেব আল্লাহ তালা কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ও আখর আলহামদুলিল্লাহ